الله الله الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من من شرور أنفسنا ومن ومن سيئات يهده فلا فلا مضل له له له هادي وأشهد وأشهد أن لا لا إله إلا وحده شريك الرکاتہ محمد عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন যারা তার নাজলকৃত দিনের বিধিবিধান পালনে সচেষ্ট হয় আন্তরিক হয় আল্লাহ তাদেরকে অবশ্যই তৌফিক দিয়ে থাকেন মহান আল্লাহ ইরশাদ করছেন বল্লেদিনা জাহাদু ফিনা যারা আমার রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আমার রাস্তা দেখাবো লেনাহরিয়ার নামস বলে না সালাতেম সালাম নাজল পেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যার আল্লাহ রবুল্লা আলমের ওপর এত বেশি আস্থা ছিল যে যে কোনো দুর্দিনে দুঃসময়েও তিনি স্পষ্ট ভাষায় বলেছেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুকে তাহজান ইন্নাল্লাহ মানা চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে রয়েছে আমাদের ধারাবাহিক আলোচনা এই বছর চোদ্দোশো একচল্লিশ হিজড়ি এর আপনার মাহে রমজানে করছি এমাম আল্লাহ ইবিন ওসাইম রহমতুল্লাহ আলের প্রসিদ্ধ কিতাব সিয়াম এবং রমজান সংক্রান্ত মাজালেস ও শাহরি রমজানের আজকে হচ্ছে ষষ্ঠ মজলিস ষষ্ঠ মজলিস এই মজলিসে এবং এরপরে আরও দুটো মজলিসে তিনি তিন মজলিসে একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিখি মাসাইল বিস্তারিত বিশদভাবে আলোচনা করেছেন তা হচ্ছে সেয়ামের ক্ষেত্রে মানুষের প্রকরণ এবং মানুষকে তিনি শ্যামের ক্ষেত্রে দশ ভাগে বিভক্ত করেছেন আর এতে তিনি পরপর তিনটি মজলিস করেছেন আমরাও ইনশাআল্লাহ তালা তার এই মজলিসের খেয়াল রেখে তিন মজলিসে আমাদের এই বিষয়টি শেষ করব আজকের প্রথম মজলিসে এই দশ প্রকারের যে মানুষ রয়েছে শ্যামের ক্ষেত্রে তার মধ্যে পাঁচ প্রকারের মানুষের কথা আমরা আলোচনা করব এবং তাদের সিয়ামের বিধিবিধান নিয়ে আলোচনা করব শেখ নোসাইম রহমতুল্লাহ আলী বলছেন যে আমি তৃতীয় মজলিসে আলোচনা করেছি যে সিয়াম ফরজ হয়েছে প্রথম দুই স্তরে প্রথম স্তরে স্বাধীনতা ছিল সিয়াম এবং ফিদিয়ার মাঝে আর দ্বিতীয় স্তরে যারা সামর্থ্যবান ব্যক্তি যাদের শক্তি সামর্থ্য রয়েছে শ্যাম পালনের তাদের জন্য শ্যামকে ফরজ করা হয়েছে ফাকান্না সফিহা আকসামান আশারা সুতরাং সিয়ামের ক্ষেত্রে মানুষ দশ ভাগে বিভক্ত মানুষ দশ ভাগে বিভক্ত এই কথা বলছেন শেখ ইবিনসাইম রহমতুল্লাহ আলী আল কিসমুল আউ্য়াল প্রথম প্রকরণ বা প্রথম কিসিম প্রথম শ্রেণীর মানুষ সম্পর্কে বলছেন আল মুসলিম আল বালেগ আল আকিল আল মুকিম আল কাদের আসালেম মিন আল মওয়ানে এমন মুসলিম যে সাবালক তিন নম্বর শর্ত হচ্ছে সে সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ চার নম্বর হচ্ছে মকিম সে মুসাফির নয় বাড়িতে অবস্থান করেছে বা কোনো জায়গায় গিয়ে মুকিম হয়ে গেছে সে মুসাফির অবস্থায় সফর অবস্থায় নয় পাঁচ নম্বর হচ্ছে আল কাদের সে হচ্ছে সক্ষম শ্যাম পালনে ছয় নম্বর হচ্ছে আসালেম মিনাল মাওয়ানে শ্যাম পালনে যেসব বাধাসমূহ রয়েছে সেগুলি থেকে সে মুক্ত তার শ্যাম পালনে সার এই কোনো বাধা নেই মুসলিম সাবালক বিবেকবান মানুষ সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ মকিম এবং সক্ষম আর শ্যাম পালনে যে বাধাসমূহ রয়েছে সেগুলি থেকে সে মুক্ত এইরকম যদি ব্যক্তি হয় এটি হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ তাহলে বলছে ফায়াজিব আলী সোম রমাদান আদা আনফি ওয়াক্তে তাহলে তার প্রতি বা এই শ্রেণীর লোকের প্রতি রমজান মাসের সিয়াম ফরজ যথাসময় আদায় কর অর্থাৎ রমজানের সিয়াম রমজানেই আদায় করতে হবে যেই দিনের সিয়াম সেই দিনে আদায় করতে হবে তার জন্য কাজার কোনো অবকাশ নেই বা কোনো রকমের ছাড় নেই এর দলিল বলছেন দালালাতিল কিতাব ওসন্নাওয়াল ইজমা আলা জালিক এর প্রমাণ আল কোরআন এর প্রমাণ হচ্ছে আসন্না হদিজ এর প্রমাণ হচ্ছে ইজমা এর ওপর উম্মতে মুসলিমার সমস্ত ওলামা ফোকাহাদের ইজমা রয়েছে মহান আল্লাহ ইরশাদ করেন শাহর রমাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম সূরা বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি আল্লাহ ইরশাদ করেছে রমজান এমন এক মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে এবং সুস্পষ্টতাতে হেদায়েত রয়েছে এবং সেই এই কোরআন হচ্ছে আলফর খান হক বাতিলের মাঝে পার্থক্যকারী সুতরাং ফামান শাহেদামেন কুমুর শাহর কেউ যদি পেয়ে যায় এই শাহরের রমাদান রমজান মাসের রমজান মাসের দিনগুলি বা রমজান মাস ফালিয়াসুম সে যেন অবশ্যই শ্যাম পালন করে সে যেন অবশ্যই শ্যাম পালন করে ওকাহাকে রাম মুফাসরিন বলেছেন ফামান শাহেদ আমিন কুমুর শাহরা ফালিয়াসুম এই অংশটুকু দিয়ে রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে নবী সাল্লাহ আলী সাল্লামের হাদিস এই ক্ষেত্রে আয় তুমুল হেলাল সোমু যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম রাখো বখারি মুসলিমের হাদিস সমস্ত মুসলিমদের ইজমা রয়েছে কিসের ওপর আলা উজুব ইসিয়াম ওয়াজমা আল মুসলিমুন আলা উজুব ইসিয়াম আদা আন আলামান না যাদের কথা বর্ণনা করলাম এই রকমের যদি বৈশিষ্ট্য গুণের অধিকারী কোনো মুসলিম ব্যক্তি হয় তাহলে রমজান মাসের সিয়াম যথাসময়ে আদায় করা ফরজ এর উপর ইজমা রয়েছে পক্ষান্তরে যখন মুসলিমের উপর ফরজ ফাম্মাল কাফের ফালা ইয়াজিব আলী সিয়াম কাফের ওপর সিয়াম রোজা রাখা ফরজ নয় আর যদি সিয়াম রাখে অনেক অমুসলিম আছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নেয় কিন্তু দেখা দেখি মুসলিমদের সাথে বসবাসের জন্য শ্যাম পালন করে রোজা রাখে বলছে ওলা ইয়াসেহমেন হো শ্যাম হবেও না শুদ্ধ হবে না লেআনাহু লাইসা আহলি এবাদতে কারণ সে এবাদতের যোগ্যতাই লাভ করেনি এবাদতের সর্বনিম্ন বা সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে তৌহিদ ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল এই কালেমাতে এবার শাহাদাত প্রদান করা অন্তর থেকে বিশ্বাস করে ফাইজা মাদিয়া রমজান মাসের ভিতরে কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে অতীতের যে দিনগুলি চলে গেছে কুফুরি অবস্থায় সেগুলির কাজা করা লাগবে না এই ছিল প্রথম শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ সম্পর্কে বলছেন আল কিসমসানি আসাগির নাবালক ছেলেমেয়েরা নাবালক ছেলেমেয়েরা ফালা ইয়াজিব আলিহিসম নাবালক নাবালিকার উপর সেয়াম ফরজ নয় হাত্তা ইয়াবলোকা যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে এর দলিল নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস রফি আল কালামান সালাসা তিন শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহর কলম উঠিয়ে নেওয়া হয়েছে বা মালায়িকা যে কলমে নেকি গুনহা লিখেন উঠিয়ে নেওয়া হয়েছে তাদের পকড়াও হবে না তাদের ওপর শরীয়তর দায়িত্ব অর্পিত হয়নি তিন শ্রেণীর মানুষ কি আনিন নাইম প্রথম ঘুমন্ত ব্যক্তি হাত্তা ইয়াস্তাকে যতক্ষণ পর্যন্ত জেগে না যাবে যদি ঘুমন্ত অবস্থায় কোনো মন্দ কথা বলে দেয় সেটা অনিচ্ছাকৃত সুতরাং গোনা হবে না কারো যদি কুফরি কথা আল্লাহ না করে বেড়ে তবুও গোনা হবে না ওয়ানি সগিরে আর নাবালক বা নাবালিক হাতে এক বোরা যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে ওয়ানিল মজনুনে কোনো পাগল ব্যক্তি মস্তিষ্ক বিকৃত ব্যক্তি হাত্তা ইফিকা যতক্ষণ পর্যন্ত তার আপন হোসে ফিরে না আসবে রাহু আহমদ ও আবুদাউদ নাসাই ইমাম আহমদ আবুদাউদ নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম সাহি বলেছেন তবে নাবালকের ওপর সেয়াম ফরজ না হলেও নাবালক অবস্থায় যখন মোটামুটি সিয়াম রাখার যোগ্যতা লাভ করেছে সাত বছর আট বছর দশ বছর বারো বছরের ছেলেরা নাবালক অবস্থায় আর কি তাদেরকে তাদের অভিভাবকরা শ্যামের প্রশিক্ষণ দেবে শ্যামের নির্দেশ দেবে যদি রাখতে পারে যা আতা কাহু কি জন্য তামরিন আল্লাহ আল্লাহ আতে নেকির জন্য অভ্যস্ত করে তোলার জন্য নেকির ওপর যাতে করে তাদের তরবিয়ত হয় যাতে করে সাবালক হওয়ার আগে থেকে এই ভালো অভ্যাসটি থাকে আর এই ক্ষেত্রে আমাদের অনস্মরণীয় হচ্ছেন সালাফে সালেহীন ইকতেদান বি সালাফি সালেহ সালাফি সালেহীনগণ এইরকমই করতেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা নজমাইন বলছেন ফাকাত কানা সাহাবাত রিজওয়ানুল্লাহ আলিহিম সাহাবাই কেরাম রিজওয়ানুল আলম আজমাইন তারা কি করতেন ওয়েমন আউলা দহাম শেখার ছোট ছোট কচি কাচাদেরকেও তারা শ্যাম পালন করাতেন ওয়াজহাবুনা এলাল মসজিদ ইয়াজহাবুনা বিম এল মসজিদ তাদেরকে মসজিদে যেতেন বা তারা মসজিদে যেত ফেয়াজ আলুন আল্লাহমুল্লাহমিনাল এহেন তাদের সন্ধ্যাবেলা আসর পরে যখন তাদেরকে প্রচণ্ড খিদার লেগে যেত আর খিদায় অনেকে কান্নাকাটি শুরু করে সেই সময় তাদেরকে উনের বা কাপড়ের কিছু খেলনা তৈরি করে বাচ্চারা যে পুরনো যুগে খেলা করতে আমরা ছোটোবেলায় দেখেছি সেসব খেলায় তাদেরকে ব্যস্ত করে দিতেন ফায়দা বা কমিন ফাঁকদি তামে আতাহমুল্লাহবা যখন খাবারের আর বা খিদার তাড়নায় যখন তারা কান্না করতো বাচ্চারা তখন তাদেরকে এই খেলাগুলি দিয়ে ব্যস্ত রাখতেন সাহাবাই কেরামগণ অনেক অভিভাবকরা রয়েছে আজকাল বড়ই এই ক্ষেত্রে উদাসীন ছেলে মেয়েদেরকে শ্যাম রাখতে তো বলেই না বরং ছেলেমেয়েরা শ্যাম রাখতে আগ্রহী হলে তাদেরকে বাধা দেয় আর মনে করে যে তাদের মায়া করছে না এটি আসলে কিন্তু মায়া না মায়া হচ্ছে যে তাদের ইসলামী তরবিয়ত করতে হবে যাতে করে সাবালক হওয়ার আগে থেকে তাদের সালাতের অভ্যাস থাকে সিয়ামের অভ্যাস থাকে ভালো কাজের অভ্যাস থাকে ভালো কাজের ওপর তাদের প্রতিপালন হয় কেউ যদি এরকম বাধা দেয় আগে থেকে কোনো রকমের প্রশিক্ষণ দিল না আর তারপরে দেখা গেল যে সাবালক হওয়ার পরে ঠিকভাবে শ্যাম পালন করছে না সালাত আদি করছে না দুষ্টামি করছে বাচ্চারা তাহলে এই ক্ষেত্রে জবাব দিতে হবে পিতা মাতাকে আল্লাহকে ভয় করা উচিত আমরা বাচ্চাদের দুনিয়া সুন্দর করার চেষ্টা করছি কিন্তু আখেরা সুন্দর করার চেষ্টা করি না অথচ সেটি হচ্ছে আমার আমার পরিবার পরিজন বা প্রত্যেক মানুষের ছেলে মেয়েদের জন্য হচ্ছে মুখ্য লক্ষ্য উদ্দেশ্য যাতে করে চিরস্থায়ী জগতে তারা আল্লাহর আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং আমাদের সাথে তারাও জান্নাতে থাকতে পারে সাবালক হওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে ছেলেদের ক্ষেত্রে ছেলে সন্তানের ক্ষেত্রে তিনটির একটি লক্ষণ যদি পাওয়া যায় তাহলে সাবালক ধরে নিতে হবে একটি হচ্ছে স্বপ্নদোষ হওয়া দ্বিতীয় হচ্ছে নাভের নিচের পশম গজে ওঠা তৃতীয় হচ্ছে যদি এই আগের দুটো না পাওয়া যায় তার আগে তাহলে পনেরো বছর বয়সে পৌঁছে যাওয়া ছেলেদের ক্ষেত্রে এই তিনটি লক্ষণের যে কোনো লক্ষণ আসলেই অথবা যদি আগের লক্ষণগুলি যেগুলি এক দুই বললাম যদি না পাওয়া যায় তাহলে পনেরো বছর বয়স হইলেই সাবালক হয়ে যায় তাহলে সাবালক হওয়ার আগ পর্যন্ত তাদেরকে শ্যামের তরবিয়ত করবেন কিন্তু শ্যাম ফরজ হয় না কন্যা সন্তানদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আগের তিনটির সাথে সাথে চতুর্থ আরেকটি লক্ষণ রয়েছে যেটা আগেই অনেক সময় চলে আসে সেটা হচ্ছে অহওয়াল হাই সেটা মাসিক ঋতু আসা সুতরাং কোনো কন্যা সন্তানের ঋতু যদি নয় বছর দশ বছরে চলে আসে তাহলে তার ওপর শরীয়তের বিধিবিধান ফরজ হয়ে যাবে যদিও একেবারে ছোট হোক না কেন অনেকের খবর পাওয়া যায় এরকম আমাদের কাছে জিজ্ঞাসা আসে যে নয় বছর বয়সে অথবা দশ বছর বয়সে মেয়ের মাসিক হয়ে গেছে হ্যাঁ তখনই রমজান মাসের সেয়াম ফরজ হয়ে গেছে পাঁচ অক্ট সলাদ ফরজ হয়েছে এই বিষয়গুলি যাতে করে যারা মেয়েদের বাবা মা তাদের যেন খেয়াল থাকে ভালোভাবে যাতে করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদেহিতায় ফেসে না যেতে হয় তৃতীয় শ্রেণীর মানুষ বলছেন শেখুল হুসামিন আল কিসমুস সালেস আল মজনুন পাগল কোন ব্যক্তি সাবালক কিন্তু পাগল যদি পাগল হয়ে যায় ফালাইয়াজিব আলেহ সিয়াম তাহলে তার উপর সিয়াম ফরজ নয় কারণ এর পূর্বে হাদিস বর্ণনা করলাম মুস্তাদ আহমদ আবু দাউদ্দিন সাঈদ হাদিস যে রসুল্লাহ সাল বছর ওফিয়াল কালামান সালাসা তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম ওঠে তার মধ্যে এক হচ্ছে ওয়ানিল মজনুন হাত্তা ইউফিক পাগল মানুষ যতক্ষণ পর্যন্ত হুঁশ ফিরে না আসবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয়ে উঠবে আর এবাদতের জন্য সংকল্প নিয়ত শর্ত জি আর পাগলের কোনো সংকল্প বা নিয়ত থাকে না যা কিছু করে অনিচ্ছাকৃত চলতে থাকে কোনো সংকল্প করার যোগ্যতা থাকে না পাগলের সেজন্য এবাদত বন্দেগি পাগলের ওপর ফরজ নয় চতুর্থ শ্রেণীর মানুষ বলছেন শেখুল ওসাইমিন আল কিসম রাব আল হারিম আল্লাজি বালাগ আল হাজায়ান ওয়াসাকাতাম ইজুহু ফালাইয়াজিব আলিহ সিয়াম ওয়ালাল এতাম আনহু লিসকৌত তকলিফ আনহু বলছেন যে এমন বেশি বৃদ্ধ জি বার্ধক্যের চরম শিখরে পৌঁছে গেছে খুব বেশি বৃদ্ধ মানুষ যে তার বার্ধক্যের কারণে সে প্রলাপের অবস্থা পর্যন্ত পৌঁছে গেছে প্রলাপ বকে অনেক সময় জি ভুল বকে কি যে বলছে তারই খেয়াল থাকে না হোশ খেয়াল থাকে না মাঝে মধ্যে এবং সে ভালো মন্দর মাঝে অনেক সময় পার্থক্যই করতে পারে না এই রকম হয়ে গেছে তো বলছেন যে যার অবস্থা এরকম হয়ে গেছে অনেকে আছে আশি নব্বই একশো বছর বয়স হলে এরকমটা হয়ে যায় আবার অনেকের হয় না আশি নব্বই একশো হলেও এটি আল্লাহ রবুল্লা আলমিনের ইচ্ছা তো ফালাইয়া যে আলী সিয়াম শেখ বলছেন যে যদি কেউ অতি বার্ধক্যের কারণে প্রলাপের অবস্থা পর্যন্ত পৌঁছে যায় এবং তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তার ওপর সিয়ামও ফরজ নয় আর সিয়ামের বিকল্প যে ফিরিয়া মিসকিনের খাবার দেওয়া সেটাও ফরজ নেয় ভালো করে মনে রাখবেন যে এই রকম বার্ধক্যেও যদি পৌঁছে যায় যে হোঁশ হারিয়েই গেছে প্রলাপ বকে তাহলে তার ওপর না সিয়াম রোজা ফরজ আর না সিয়ামের বিকল্প মিসকিনের ফিরিয়া খাবার দেওয়া ফরজ কেন ফরজ নাই কোনোটাই বলছেন সকুতি তকলিফ আনো কারণ তার ওপর যে শরীয়তের দায়িত্বভার রয়েছে সেটা তার কাঁধ থেকে নেমে গেছে কারণ সে একটা নাবালক ছেলের মতো হয়ে গেছে বলছে বেজাওয়ালে তামিজি কারণ তার যে হিতাহিত জ্ঞান নেই ভালো মন্দের পার্থক্য নির্ণয় করার ক্ষমতা হারিয়ে ফেলেছে অতি বার্ধক্যের কারণে ফাঁস বাহাসবি কাবলা তামিজ সুতরাং তার উদাহরণটি হচ্ছে একটি নাবালক ছেলেমেয়ের মতো যার ভালো মন্দের কোনো জ্ঞান নেই একটি নাবালক ছেলে পাঁচ বছর ছয় বছরে অনেক সময় তাদের কোনো তমিজ নেই অর্থাৎ এটা মসজিদ নাকি মসজিদের যে এহতারাম এটাও বুঝে না সলাতের ভিতরে না বাইরে তার পার্থক্য বুঝে না শ্যামের ক্ষেত্রে শ্যাম কি করলে শ্যাম ভঙ্গ হয় তাও বুঝে না কোনো পার্থক্য করে না বলে দিলেও মনে থাকে না তো ঠিক ওই রকম হয়ে গেছে অতি বার্ধক্যের কারণে সুতরাং এই রকম অতি বার্ধক্য জনিত কারণ যদি দেখা যায় তাহলে ওই ব্যক্তির ওপর শ্যামও ফরজ নয় আর যেহেতু তার ওপর থেকে শরীয়তের দায়িত্ব নেমে গেছে সুতরাং শ্যামের বিকল্প ফিদিয়া দেওয়াও ফরজ নয় একেবারে মাফ পাঁচ নম্বর অর্থাৎ পঞ্চম শ্রেণীর মানুষ সিয়ামের ক্ষেত্রে আল কিসমুল খামেজ বলছেন আল আজেজ আনি সিয়াম আজান মুস্তামিরান লায়ুর যা জওয়ালুহু এমন অপারক ব্যক্তি যে শ্যাম পালন করতে পারছে না শ্যাম পালনে অক্ষম এবং এই তার অপারগতা হচ্ছে স্থায়ী জি স্থায়ী বছরকে বছর চলে আসছে জওয়াল হো এটা যে দূরীভূত হবে এই আশাও নেই যে এর ওপর এরপরে যে সুস্থ হয়ে আসবে আর এর চাইতে ভালো অবস্থা হবে না এটা হবে না এই আশা করা যায় না যেমন কালকে ভিড় যে ব্যক্তি বৃদ্ধ আগের যে বৃদ্ধ ছিল যার হুঁশ হারিয়ে গেছে আর এই বৃদ্ধর হুঁশ দিশা আছে কিন্তু সে এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে বার্ধক্যের কারণে তার জন্য সে আম কষ্টকর এই এক শ্রেণীর মানুষ আর আর এক শ্রেণীর মানুষ আল মারিদ মরদান লায়ুর জাবর ওহু আর এমন স্থায়ী রোগী যার আরোগ্যের সম্ভাবনা কম বা যার আরোগ্যের আশা করা যায় না গত রমজান থেকে এই রমজান পর্যন্ত বছর পার হয়ে গেল সারা বছর স্থায়ীভাবে সে অসুস্থ যেমন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি এই রকমই খুব বেশি পরিমাণ সুগার রয়েছে কোনো ব্যক্তির আর এরকম স্থায়ী যেসব রোগ যেই রোগের কারণে শ্যাম পালন করা কষ্টকর হয়ে থাকে ফালায়াজিব আলিহি শ্যাম এই রকম ব্যক্তি তাহলে যারা শ্যাম পালনে স্থায়ীভাবে অক্ষম তারা দুই শ্রেণীর এক হচ্ছে বৃদ্ধ ব্যক্তি আর আরেক হচ্ছে স্থায়ী রোগী ব্যক্তি এই দুই শ্রেণীর মানুষ যা একসাথে বর্ণনা করা হল স্থায়ীভাবে এরা অপারগ তাদের উপর সিয়াম ফরজ নাই কারণ লিআনাহ লাস্তাতি ওহু সিয়াম পালন করতে পারছে না মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরে তাগাবনের আয়াত নম্বর ষোলোতে ফত্তাকুল্লাহ মস্তাতুম যথাসাধ্য আল্লাহকে ভয় করো আর এই লোকদের সাধ্যে নেই যে শ্যাম পালন করবে এবং সুরায় বাকার দুইশো ছিয়াশি নম্বর আয়ত আল্লাহ বলছেন লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উস আহা মানুষকে ক্ষমতার বাইরে সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্বই দেন না যখন শ্যাম পালন করতে অক্ষম কিন্তু হোঁশ যেহেতু আছে হেতাহেত জ্ঞান আছে সব কিছু উপলব্ধি করছে সুতরাং লাকিন ইয়াজিবু আলিহ আইয়ুত আমা বাদালাল বাদাল শ্যাম আনকুল্লি ইয়ামিন মিসকিন কি করতে হবে এক একটি সিয়ামের বদলে প্রত্যেক দিন মিসকিনকে খাওয়াইতে হবে মানে প্রত্যেকটি সিয়ামের বদলে এক এক মিসকিনকে খাওয়াতে হবে সেটা একসাথে গোটা রমজানের খাওয়াই দিক আগেই অথবা শেষে অথবা প্রতিদিন খাওয়াই যেভাবে খাওয়া না কেন কোনো অসুবিধা নেই যদি সেয়াম কেউ রাখতে না পারে স্থায়ী এই কারণে তাহলে তার সমাধান হচ্ছে যে ফিদিয়া দেবে যেটাকে ফিদিয়া বলে আমাদের মানুষের যেটাকে কাফারা বলে থাকে কাফারা কথাটি সূক্ষ্ম নয় প্রচলিত ভাষা এখানে কিন্তু ফিদিয়া বলতে হবে আল্লাহ বলছেন ওয়ালাল্লাজিন ফিদিয়া ফিদিয়াতুন তুআমু মিসকিন যাদের শ্যাম পালনে কষ্ট হয় বা কোন এখানে রয়েছে শ্যাম পালন অর্থ শ্যাম পালন করতে সক্ষম নয় তারা মিস এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে ফিদিয়াতুন তম মিসকিন ফিদিয়া দেবে এক মিসকিনের খাবার এক এক সে আমের বদলে কারণ আল্লাহ রব্বুল আলমিন এই এই বিধানই নাজল করেছেন যে বিষয়টি বললাম যে যারা শ্যাম পালন করতে পারবে না তাদের জন্য ফিদিয়া রয়েছে আর প্রথম দিকে প্রথম স্তরে শরীয়তে অপশন ছিল যে সুস্থ ব্যক্তিও হয় সিয়াম রাখুক আর না হয় দিই কিন্তু সেটি মনসুখ রহিত হয়ে গিয়ে এই বিধানটি থেকে গেছে অপারকদের ক্ষেত্রে আর এই খাবার মিসকিনকে দেবে অধিকাংশ অলামাদের নিকটে সেটা আদসা হবে অর্থাৎ দেড় কেজির মতো দেড় কেজি বা দেড় কিলোর মতো হবে অধিকাংশ অলামাদের নিকটে সেখানে হোসেন রহমতুল্লাহ সে পরিমাণটা আরও কম বলেছেন সতর্কতামূলক বেশি করে দেড় কিলো দেওয়াটাই হচ্ছে উচিত এক এক দিনের সিয়ামের ফিরিয়া হিসাবে তাহলে ত্রিশটি সিয়ামের ফিরিয়া হিসাবে দিতে হবে আপনার পঁয়তাল্লিশ কেজি চাউল বা খাদ্যদ্রব্য ইমাম বুখারি রহমাহুল্লাহ বলছেন ওয়াম্মা শেখুল কবির ও এজ আল্লাম ইয়তিক সিয়াম যেই ব্যক্তি খুব বেশি বৃদ্ধ সে যখন সেয়াম পালন করতে সক্ষম নয় তাহলে কি করবে ফাকাদ আত আমা আনাসুন বাদা মাকাবেরা আমাই আমান আও আমাইন কুল্লাউমিন মিসকিনান খুবজান ওয়া লাহমান ওয়া আফতারা আনাস রাজি আল্লাহ তালানহ বেশি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে শেষ জীবনে এক বছর অথবা দুই বছর প্রত্যেক রমজানের সিয়ামের দিনের বদলে এক মিসকিনকে খাবার দিয়েছেন খুব রুটি এবং গোস্ত তাহলে কেউ যদি খাবার প্রস্তুত করে দেয় সেটাও দিতে পারে রুটি এবং গোস্ত দিয়েছেন ওয়াফতারা এবং তিনি সেয়াম ছেড়ে দিয়েছেন বার্ধক্যের কারণে ওকাল ইবন আব্বাস আল্লাহ আনহমা আবদুল্লাহ আব্বাস আল্লাহ তালাহ বলছেন ফিসাইখিল কাবিরে যারা বেশি বৃদ্ধ বার্ধক্যে যা পৌঁছে গেছে তাদের সম্পর্কে অলমার আতিল কেবিরাতে আর যেসব মহিলারা বেশি বৃদ্ধা হয়েছে তাদের সম্পর্কে লায়াস্তাতিয়ান আইয়াসুমা যারা শ্যাম পালন করতে পারছে না ফাইউত এমানে মাকানা করলে ইয়ামের মিসকিনা প্রত্যেক দিনের বদলে এক এক মিসকিনকে খাবার দিয়ে দিবে রাহুল বুখারি ইমাম বুখারি রহমাউল্লাহ এই আসারগুলি বর্ণনা করেছেন সমাজ ভাতৃমণ্ডলী সুতরাং আল্লাহ রাব্বুল আলমিনের যে নাজলকৃত শরীয়ত তাতে হেকমত রয়েছে তাতে বান্দার ওপর আল্লাহর রহমত রয়েছে আল্লাহ তাতে দয়া করেছেন মায়া করেছেন যেখানে মুশকিল হয়েছে যেসব লোকদের শরীয়তের বিধিবিধান পালনে মুশকিল হয়েছে তাদের জন্য আল্লাহ আলমিন আসান করে দিয়েছেন এবং যারা সক্ষম তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ শরীয়তের দায়িত্ব পালনের দায়িত্ব পালন তাদের জন্য ফরজ করেছেন যাতে করে তারা আল্লাহ রব্বুল্লা আলমিনের সান্নিধ্য লাভ করতে পারে আর তারা এবাদত বন্দেগি সন্তুষ্ট চিত্তে উদার মনে যেন হলুসিয়াতের সাথে আদায় করে আর আল্লাহ রব্বুল আলমিনের প্রতি রব হিসাবে সন্তুষ্ট হয়ে যায় ইসলামের ওপর দিন বা জীবনবিধান হিসাবে ইসলাম মেনে নেওয়ায় যেন প্রস্তুত থাকে এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামকে উদার চিত্ত যেন নবী এবং রসুল হিসাবে মেনে নেয় সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করা উচিত আমাদেরকে যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এই দিনে ইসলামের প্রতি বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন এবং তাদেরকে হেদায়তের নিয়ামত দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন সম্মানিত করেছেন অথচ বহু মানুষ বরং অধিকাংশ মানুষ পৃথিবীতে গুমরাহের শিকার হয়ে রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই দিনের ওপর কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকবো মরণ পর্যন্ত অটল রাখেন এবং কেয়ামতের দিনে ইমান ইসলাম নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার যেন তৌফিক দান করেন তাকওয়ার সাথে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন এবং সেই হাসরের দিবসে আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত ফিরদৌস নসিব করেন এবং জাহান্নামের আজাব থেকে যেন রক্ষা করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين